পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু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 যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজিল হকী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর আমাদের রমজান মাসের ধারাবাহিক আলোচনা ছিল নবী করিম সাল্লামের জীবনী সম্পর্কে আমরা নবী করিম সাল্লা সাল্লামের বয়সের ৩৫ বছরে পৌঁছেছি এখান থেকে আজকে আলোচনা শুরু করব নবী করিম সাল্লা সাল্লামের বয়স যখন ৩৫ বছর তখন মক্কায় একটি বড় ধরনের বন্যা আসে যে বন্যায় কাবা ঘর প্রায় ভেঙে পড়ার মতো হয়ে যায় আর তার সাথে সাথে তার পূর্বে এই বন্যা আসার পূর্বে কাবা ঘরে একবার আগুনও লেগেছিল যার ফলে আগে থেকে আগুনে জ্বলেছিল দুর্বল হয়েছিল আর পরে বন্যা আসায় কাবা ঘর একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা কোরাইশা দেখলো যে যে কোনো সময় কাবা ঘর ভেঙে পড়তে পারে সুতরাং এর পুনর্নির্মাণের ব্যবস্থা করা হোক কিন্তু কাবা ঘর আল্লাহ পাকের ঘর এই মক্কার মুশ্রিকেরা তার বড়ই এহতেরাম সম্মান করত বড়ই ইজ্জত দিত মর্যাদা দিত কিন্তু তারা ভ্রান্ত ধর্ম পালন করত শির কুফরিতে লিপ্ত ছিল কাবার চারিদিকে তারা দেবদেবীর মূর্তির পূজা করত বড় শির করতো বরং কাবার চারিদিকে তিনশো ষাটটি মূর্তি দাঁড় করে রেখেছিল ও হাউলাল কাবাতে সালাসো মিয়া ও সিত্তুনা সানামান কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি দাঁড় করে তারা পূজা করত আর ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কত যে দেবদেবীর মূর্তি ছিল আল্লাহ ভালো জানে হিন্দুদের চাইতে মক্কার মুশ্রিকরা কম ছিল না হিন্দুরা তেত্রিশ কোটি দেবতার পূজা করে এদেরও হাজার হাজার লাখ লাখ দেব দেবদেবী ছিল কিন্তু তারা কাবার যেহেতু ইজ্জত করত আর তাদের মধ্যে কিছু ভালো দিকও ছিল এই বড় শিরকুফরির সাথে সাথে যার ফলে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর ঘর যখন নির্মাণ করব এতে আমরা একটি হারাম পয়সাও লাগাবো না একটি হারাম পয়সা লাগাবো না তাহলে মক্কার মুশ্রিকদের অবস্থা আর আমাদের দেশের মাজারপন্থীদের অবস্থা সেম একই রকম আমাদের দেশের কবর মাজারপন্থীরা বড় বড় শির্ক করে কিন্তু তাদের মধ্যে বেশ কিছু ভালো দিক আছে দান খেরাত করে গরিব মিসকিনকে দেয় দাড়িও রাখে আর ঢিলা ঢালা পোশাকও পরে আর ইত্যাদি যত ভালো কাজ হয় করে রমজান মাসে রোজাও রাখছে ইত্যাদি মেলা কিছু করছে আর তারপরে রসুল্লাহ সাল্লামকে মহাব্বতও করছে কিন্তু মহাব্বত করতে জানে না মহাব্বত করতে গিয়ে এমন মহাব্বত করে ফেলে যেমন কেউ যদি মহাব্বত করতে গিয়ে বনের সাথে খালার সাথে ফুফুর সাথে মায়ের সাথে স্ত্রীর মতো মহাব্বত করে তাহলে ও যেমন মার খাওয়ার যোগ্য অপরাধী ঠিক তেমনি বিদাতপন্থীরা মাজারপন্থীরা কবর পূজারীরা এরাও রসুল্লাহামের সাথে ওই রকম মহাব্বত করে এদের মহব্বত ঠিক ওইরকমই আরে রসুল্লাহামের সাথে মহাব্বত করতে হবে আল্লাহর হক কেড়ে নিয়ে নাকি সিজদা করা নবীর কাছে চাওয়া নবীর দরবারে হাজিরা দেওয়া মাদা দেয়া রসুল আল্লাহ করা নবীর কাছে শুধু চাওয়া না খাজা বাবার কাছে চাওয়া বড় পীর বড় পীর গৌসে আজম বানিয়ে দিল তাকে মহান উদ্ধারকারী বানিয়ে দিল তার কাছে চাওয়া তারা রোগ ভালো করে বালা মুসিবত দূর করে তো এরা নবী রসুলকে ভালোবাসে আলে আলমাকে ভালোবাসে বিশেষ করে হ্যাঁ যেগুলি পীর বুজুর্গ বা আগে চলে গেছে ওগুলোকে ভালোবাসে এখন যদি তাদের শির্কের বিরুদ্ধে কেউ বলে তাদের সবচেয়ে বড় দুশ্মন তাদের এত বড় দুশ্মন যে এহুদিন আসার ওইরকম দুশ্মন না কোরআন সন্ন্যার কথা যদি তাদের বলা হয় তৌহিদ আল্লাহর একত্রের কথা নবীর আদর্শের কথা যদি বলা হয় দলিল খুঁজার কথা যদি বলা হয় তো এত বড় দুশ্মন তাদের কাছে হয়ে যেতে হয় এত বড় দুশ্মন ইয়াহুদ্দিন আসার হিন্দু কেউ নয় নামাজ এত বড় দুশ্মন নয় যত বড় দুশ্মন হচ্ছে সহি নামাজ বলা সহি যদি কেউ নামাজ পড়ে রফায়দিনী করে দেয় আর আমিন জোরে বলে দেয় তাহলে ও এত বড় দুশ্মন যে নামাজ না পড়লে অসুবিধা না বাইরে বসে থাকো কিন্তু এইরকম নামাজ পড়তে পারবে না এই হলো অবস্থা এদের তো বলছিলাম যে সাদৃশ্যতা আছে আগের মুশ্রিকদের সাথে আর এখনকার শিরকারীদের সাথে একটা সাদৃশ্যতা মিল আছে ভালো ওরাও বেশ কিছু ভালো কাজ করত তার একটা দিক হচ্ছে কাবা ঘর যখন তৈরি করব হারাম পয়সায় তৈরি করবো না এখনো যারা কবর মাজার পূজারী যদি মসজিদ তৈরি করতে হয় হ্যাঁ তাহলে মসজিদ হারাম পয়সা দিতে চাইবে না সুদের পয়সা ঘুষের পয়সা দিতে চাইবে না না হালাল পয়সা দিয়ে করবো হালাল পয়সা দিয়ে রোজা ইফতার করাবো তো ঠিক ওই রকম মক্কার মোশেকরা কাবা ঘর তৈরি করব তাদের সিদ্ধান্ত হলো আল্লাহ ইউদ খেলুফি নাফাকাতেহা ইল্লা তৈবা এই কাবা ঘর নির্মাণ করতে গিয়ে পাক পবিত্র হালাল পয়সা ছাড়া একটিও জাতকের হারাম পয়সা না ঢুকে ফালায়ুদ খেলুফিহা মাহারা সুতরাং ওদের মধ্যে একটা ব্যবসা ছিল নারী ব্যবসা মাহারাবাগি দাসীদেরকে দিয়ে তারা ব্যবচার করে বেশ্যাবৃত্তি করাইত তো বেশ্যাখানার ইনকাম দিয়ে যেগুলি চলছে সেগুলো দিয়ে আমরা কাবা ঘর তৈরি করব না ওয়ালা বাই আর রেবা সুদের পয়সা দিয়ে আমরা কাবা ঘর তৈরি করব না ওলা মজলামত আহাদিন আর কারো বেইমানি আত্মসাত করা পয়সা হারাম পয়সা এইসব পয়সা দিয়ে আমরা এই কাবা ঘর নির্মাণ করব না এই হলো তাদের সিদ্ধান্ত কাবা ঘর তৈরি করতে গিয়ে হালাল পয়সার চাঁদা শুরু হলো হালাল পয়সা পাক পয়সা দিয়ে চাঁদা শুরু হলো চাঁদাতে কাবা ঘর তৈরি করা জুটে না কাবা ঘর তৈরি করার পয়সা জুটে না তখন তাদের সিদ্ধান্ত হলো এক কাজ করো হারাম পয়সা তো ঢোকানো যাবে না কোনো মতে ঢোকানো যাবে না তো এক কাজ করো কামাঘরকে ছোট করে দাও কামাঘরকে ছোট করে দাও ইব্রাহিম আলহি সালামের যে বুনিয়াদ ছিল সেই বুনিয়াদ থেকে তখন তারা ছোট করে কয়েক হাত ছেড়ে দিয়ে বাকি অংশটা তৈরি করলো তাহলে খরচ বেঁচে গেল যে অংশটা এখনো মানুষ সমান করে ঘেরা আছে কিন্তু তার উপর কোনো ছাতা নাই আর এদিক থেকে ঢুকান ওই দিক থেকে বেরিয়ে যান এই রকমের মাঝে মাঝে একদিক বন্ধ করে দেওয়া হয় একদিক থেকে শুধু ঢুকা হয় এই রকম রাখা হয়েছে যে জায়গাটার নাম কি বলতে পারেন হ্যাঁ বলতে পারেন কি বললেন হাতিম একটা নাম আর একটা নাম আছে এই জায়গার আর একটি নাম আছে এই জায়গার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম না মাকাম ইব্রাহিম যেখানে ফজর নামাজ বেশিরভাগ ইমামরা পড়ে ওই যে আপনার কাঁচের গ্লাস দিয়ে ঘেরা আছে ওইটা হচ্ছে মাকাম ইব্রাহিম জি হিজর ওর নাম কি হেজির সহি বখারিতে রয়েছে যে মেয়েরাজ থেকে রসুল্লাহাম ফিরে আসলেন আসার পরে যখন বললেন যে আমি মেয়েরাজে গেছিলাম বাইতুল মোকাদ্দাস গেছিলাম প্যালিস্টাইন গেছিলাম তখন কাবার কাছে এইসব কথাবার্তা যখন শোনালেন কোরেশদেরকে তো কোরেশরা নবীলামকে ডাহা মিথ্যাবাদী বানিয়ে দিল ফাঁকাজ তিনি কোরেশ সহি বখারি হাদিস রয়েছে যে কোরআশ আমাকে একবারে মিথ্যুক বানিয়ে দিল আরে আরে কত ভণ্ড কত মিথ্যুক এতদিন তো আমাদেরকে ধর্মে এখানে ধোকা দিচ্ছিল এখন বলছো আকাশে গেছে এখন বলছে রাতের মধ্যে ওই এক মাসের রাস্তা আমরা এক মাসে যাই এক মাস আসে দুই মাস লাগে আর এ বলছে যে রাতারাতি গিয়েছে আর ফিরে চলেছে আর ওখান থেকে সাত আকাশের ওপরে গেছে এই সব উদ্ভট কথা বলা শুরু করেছে তারপরে মক্কার মুশেখার মনে করলো যে মোহাম্মদ রসুল্লাহামকে যদি জিজ্ঞেস করি এটা সেটা প্রশ্ন করি তাহলে জবাব দিতে পারবে না তো তাকে মৃত্যুক বানিয়ে দেবো বলে তুমি যে এতে গেছো বাইতুল মোকাদ্দাস গেছো তো বলো তো বাইতুল মোকাদ্দাসের কয়টা দরজা আছে হ্যাঁ, কয়টা জানলা আছে বাইতুল মোকাদ্দাসে ঢুকলে ডান দিকে কি আছে বাম দিকে কি আছে উত্তরে কি আছে পশ্চিমে কি আছে পূর্বে কি আছে ইত্যাদি যখন জিজ্ঞেস করা শুরু করলো তখন নবী সাল্লাম বলছেন আমি তো আর জানি না ওগুলো আর কে বা দেখতে যাই আমাদেরকে এখানে সতেরো বছর থাকি তারপরে যদি জিজ্ঞেস করেন সূক্ষ্মভাবে যে যাওয়া যা পাসপোর্ট অফিসের সামনে কি আছে পিছনে কি আছে বড় জিনিসগুলো বলতে পারবো বড় বড় জিনিসগুলি বলতে পারবো কিন্তু যদি বলেন যে একটা অফিস আছে ছোট্ট একটা অফিস ওই অফিসটা বলতে পারবো না পর প্রয়োজনই বাকি যে এক একটা জিনিস কয়টা দরজা আছে কয়টা জানালা আছে যদি আমার ইসলামিক সেন্টারে জিজ্ঞাসা করেন আর পঞ্চাশ বছরও থাকি তাও বলতে পারবো না পঞ্চাশ বছর থাকি তাও এই মূল্যবান জীবনকে দরজা জানালা গণার জন্য আল্লাহ দিয়েছেন নাকি ওগুলো করবো তো নবী কি ওগুলো করতে গেছেন নবীল বলছে আমি জবাব দিতে পারলাম না তাহলে কি বোঝা গেল যে নবীল আলেমল নন হাজির নাজির নন হাজির নাজির বেরুলিবিরা কবর পূজারীরা বলে নবীকে যে সব জায়গায় হাজির তাহলে নবী তো ওখানে ফিলিস্তিনে হাজির বাইতুল মোকাদ্দেশের কাছে হাজির নাজির হ্যাঁ, নাজির মানে দেখছেন আর হাজির মানে উপস্থিত তাহলে নবী কেন পেরেশান হবে নবী বলবেন যে ঠিক আছে বলছি বলো আর আমি যেমন মক্কাতেও হাজির ফিলিস্তিন হাজির বাইতুল মোকাদ্দেশে হাজির বলো এতটা দরজা এতটা জানালা এতটাই বলে দিতেন বরং বলছেন ফাকারিব এমন আমি পেরেশান হয়ে গেলাম তাদের প্রশ্নে লাজবাব হয়ে যে জীবনে এই পেরেশানি আমার হয়নি মান সম্মানের ব্যাপার হয়ে গেল আমাকে একবারে মিথ্যুক বানিয়ে দিল এরা হঠাৎ করে আল্লাহ করলেন দেখেন এখন আল্লাহর কুদরত নবীর ক্ষমতা শেষ ওখানে কিন্তু নবীর ক্ষমতা এখানে শেষ মজেজা আল্লাহর কুদরত আর আমার দেশে পীরদের কুদরত কেরামত তাদের কুদরত কেরামত কেরামতি নাকি তাদের ফ্যাক্টরি তাদের কুদরত নবীর কুদরত শেষ হয়ে যাচ্ছে আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা শুরু হচ্ছে নবী সাল বলছেন ফাজাল্লাহলি বাইতাল মোকাদ্দাসে আল্লাহ পাক রব্বর আমার জন্য বাইতুল মোকাদ্দাসকে আমার সামনে স্পষ্ট করে দিলেন টিভির পর্দার মতো করে চোদ্দশো আগে চোদ্দশো বছর আগে নবী সাল টিভি দেখেছেন আল্লাহর টিভি আল্লাহর তৈরি করা টিভি বুঝছেন না হ্যাঁ আল্লাহর তৈরি করা স্যাটেলাইট হ্যাঁ দেখছেন মোকাদ্দাসে মোকাদ বাইতুল মোকাদ্দাসকে আল্লাহ পাকর আমার সামনে নিয়ে এসে একবারে পরিষ্কার করে দিলেন অকুন্তফিল হিজরে আর সেই সময় আমি কোথায় ছিলাম হিজরে দাঁড়িয়েছিলাম শুনলেন এখন হিজরের নামটি এই জায়গাটির নাম হিজরে বলা হয় সেই বোখারিতে রয়েছে তারপরে এক একটা নিদর্শন সম্পর্কে লক্ষণ সম্পর্কে বলতে শুরু করলাম এখন জিজ্ঞেস করো তারপরে বলতে জিজ্ঞেস করো কি কয়টা দরজা গনেন এতটি দরজা আছে বাইতুল মোকাদ্দাসের মসজিদে মসজিদ আকসাই এতটি জানালা আছে হ্যাঁ ডান দিকে আছে বাম দিকে আছে সামনের দিকে আছে পেছন দিকেই আছে সব বলে দিলেন রসুল্লাহ সাল্লাহ সব বলে দিলেন কাফেরা চুপ হয়ে গেল চুপ হয়ে গেল কাবা ঘর পুনর্নির্মাণের সময় পুনর্নির্মাণ করলে ভাঙতে হবে একবারে ভেঙে পড়া অবস্থায় ভাঙা ভাঙা ভাঙা অবস্থা হয়ে আছে কিন্তু ভেঙে ফেলতে হবে এ তো আল্লাহর আজাব গজব বলে ভয় হয়ে গেল মক্কার মুশ্রেকদের তার মানে কি বোঝা গেল যে মক্কার মুশ্রেকেরাও আল্লাহর আজাবকে ভয় করত হ্যাঁ, আল্লাহর গজবকে ভয় করত তাহলে বোঝা গেল যে শুধু আল্লাহর গজবকে আজাবকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে না ওর সাথে তৌহিদ আল্লাহর একত্ব লাগবে কাফের মুশ্রেকের আল্লাহর গজবকে তো ভয় করত কিন্তু আল্লাহ তৌহি প্রতিষ্ঠা করত না এখনো মেলা হিন্দু আছে যারা মধ্যমপন্থী হ্যাঁ যারা নমনীয় মুসলিমদের সাথে ভালো ব্যবহার তার বাবরি মসজিদ ভাঙার পক্ষে নয় এখনো তারা আবার আল্লাহর গজব নামবে হ্যাঁ অভিশাপ নেমে আসবে যারা এইসব কাজ করেছে কিন্তু মুশরেক তারা কিন্তু তারা কাফের কারণ আল্লাহর একত্রে বিশ্বাসী নয় আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করে না তাহলে মুসলিম সমাজের যারা কবর মাজার পূজা করে যারা মাজারে সেজদা করে মাজারে গিয়ে চাদর চড়ায় মাজারে গিয়ে ফুল চড়ায় মাজারে গিয়ে যারা খাসি মোরগ জবাই করে মাজারে গিয়ে মনে করে বাবা আমাকে ধন্য করে দিবে বাবা আমার মনের কামনা বাসনা পূরণ করবে রোগ ভালো হবে বালা মুসবত দূর হবে ছেলে মেয়ে দেবে যারা মনে করে এরা তো শিরকারী বড় শিরকারী এদের আল্লাহকে ভয় করা আর নে কামল কিছু করা কি জান্নাতে নিয়ে যেতে পারবে কখনো পারবে না আর এগুলি আমার কথা না কোরআন কেরিমের কথা লাইন আশরাক্তা লাইয়াহবাতান্না আমলোকা হে নবী তুমি যদি শেরিক করো আর সমস্ত নবীকে এইভাবে আল্লাহ করেছেন সুরাই জুমারে বলছেন তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে সুরা আল্লাহ বলছেন আঠারো জন নবীর কথা বলার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবে তানহমা আকামি আমালুন এই আঠারো জন নবী নু আলি সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সম্পর্ক পর্যন্ত আঠারো জন নবীর কথা এক জায়গায় বয়ন করেছেন তারপরে এক রুকুতে বয়ান করে বলছেন যে এরাও যদি শিরিক করত মালুন তাদের আমলগুলি সবগুলি ধ্বংস হয়ে যেত কেয়ামতের দিনে যারা শিরিক করে সিরিকের অবস্থায় মারা গেছে আল্লাহ তাদের আমল সম্পর্কে বলছেন সুরায় নূরে যে কাফারু আমাল কাসারাব তাদের আমলগুলি মরিচিকার মতো হবে মরিচিকাকে মানুষ চিকচিক করে যখন নদীর চরে তখন বালিগুলি তখন মনে করে যে পানি আর যত কাছে আসে পানি পাওয়া যায় না বলছিলাম যে তারা ভয় করলো যে আল্লাহর ঘর কাবা ঘরকে ভাঙবো বা কি করে কিছুদিন আগে নবিসামের জন্মের বছর নবিসামের পঁয়ত্রিশ বছরের ঘটনা বয়ান করছে পঁয়ত্রিশ বছর বয়সে তার মানে পঁয়ত্রিশ বছর আগে আবরাহা কাবা ঘর ভাঙতে এসেছিল তখন আবরাহা আবরাহার সেনাবাহিনী সবকে আল্লাহ ধ্বংস করেছেন সুরায় ফিলে রয়েছে তার মেহেম বেহেজার তেমিন সিজিল ছোট ছোট কঙ্কর আর পাথর দিয়ে আল্লাহ পাকর ধুলিস করে দিয়েছেন এই আবরাহার আবরাহার আর সেনাবাহিনী আর হাতিগুলিকে এদেরও ভয় লাগলো কিন্তু তাদের এক নেতা ছিল অলিদিন মগিরা অলিদিন মগিরা বলল যে ইন্নাল্লাহুল মুসলেহীন দেখো আমাদের উদ্দেশ্য খারাপ নয় কাবা ঘর ভাঙা দুটো উদ্দেশ্য হইতে পারে একটা হচ্ছে ধ্বংস করার জন্য আর একটা হচ্ছে পুনর্নির্মাণের জন্য ভেঙে পড়তে যাচ্ছে কখন কার ভেঙে পড়ে তো কাবা ঘরটা আমরা নতুন করে তৈরি করব। আর আমরা হচ্ছে সংস্কারক আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী নয় মুফসেদিন নই আমরা অশান্তি করার জন্য আসেনি আমরা ধ্বংস করার জন্য আসেনি বরং আমরা সংস্কার করার জন্য এসেছি তারপরে সে শুরু করলো আর তার দেখা দেখি সবাই কাবা ঘরকে ভাঙা শুরু করলো ভাঙা শেষ হলো আর তারপরে বানাইতে শুরু করলেন বানাইতে যখন শুরু করলেন সেই সময় প্রত্যেক গোত্র অংশ নিলেন যতগুলি বংশ ছিল মক্কার সবগুলি গোত্র বংশ তাতে অংশ নিলেন কাঁধে করে পাথর বয়ে বয়ে নিয়ে আসা আর কেউ পাথর বসাচ্ছে কেউ পাথর এনে দিচ্ছে এসব কাজে লাগলেন এমনকি রসুল্লাহ সাল্লাম এবং তার চাচা আব্বাস দুজনই লাগলেন রসুল্লাহ সাল্লামের বয়স তখন পঁয়ত্রিশ বছর রসুল্লাহ নিজের কাঁধে করে পাথর বয়ে নিয়েছেন কাবার পুনর্নির্মাণের জন্য এই বয়সে কাবার নির্মাণে রাজমিস্ত্রি যে মেন রাজমিস্ত্রি ছিল সে ছিল একজন রোম দেশের লোক রোমান আর রোম মানে ইউরোপের যার নাম বাকুম ছিল যখন পয়সা কমে গেল বললাম যে পয়সা কমে গেল তখন ছোট করে দেওয়া হয়েছিল কতটুকু কমিয়ে দেওয়া হয়েছিল আজরইন ছয় হাত আনুমানিক কমিয়ে দেওয়া হইল মিন জিহাতি সেমাল উত্তর দিক মদিনার দিকে আছে দেখবেন মদিনার দিকে তাই না আর মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে আর ইয়ামান হচ্ছে দক্ষিণ দিকে তাহলে রুকনে ইয়ামানি আর হাজরে আসর যে আছে তার ঠিক অপোজিটে যে অংশটুকু আছে মানুষ সমান উঁচা করে ঘেরা সেই জায়গাটিকে বাদ দিয়ে দিল ইব্রাহিম আলী সালামের বুনিয়াদ থেকে ভালো করে শুনে রাখেন যে ইব্রাহিম আলী সালামের কাবা ঘর পুরোটাকে নিয়েছিল সেই বুনিয়াদের ওপর বর্তমানে কাবা ঘর নেই পরে একবার খলিফা প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ তালানহ ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদের উপর কায়েম করেছিলেন বড় আকাঙ্ক্ষা ছিল নবী সাল্লাহ ইসলামের আকাঙ্ক্ষা ছিল কিন্তু করতে পারেন নাই নবী সাল্লাম মায়েশাকে একবার বলছেন যে দেখো লাউলা হাদাসাতো কমে কি বিল কুফরে লাহাদামতুল কাবাতা ওলা বানাই তো আল্লাহ কাওয়ায়েদ ইব্রাহিম যদি তোমার বংশ মানে কোরেশ জাতিরা রসুলেরও বংশ কিন্তু আয়সারও বংশ আয়সারদি আল্লাহন কোরাইশিয়া ছিলেন তোমার বংশ মানে কোরাইশ এ মক্কার লোকেরা যদি নিউ নিউ মুসলিম না হইতো এবার নতুন নতুন মুসলিম হয়েছে এখনো তাদের ইসলাম পাকা পোক্তা সবার হয়নি এক্ষুনি যদি কাবাগর ভাঙা শুরু করি তো কি থেকে কি করে ফেলবে বলবে যে মোহাম্মদ আরে আমাদের ধর্মকর্ম তো সব শেষ করলো করলো দেবদেবী তো ভাঙলো ভাঙলোই আমাদের ধর্ম তো নিশ্চিন্ন বাপদাদার করলো করলো আমাদের কাবা ঘর ধ্বংস করে দিল বলে মোরতাদ হয়ে যাবে কালকে মোরতাদ হয়ে যেতে পারে এই আশঙ্কা যদি আমার না থাকতো তো লাহাদামতুল কাবা তা কাবা ঘরকে আমি এখন একবার ভেঙে দিতাম ভেঙে দেওয়ার পরে ওলা বানাই তো আলা কাওয়ায়দ ইব্রাহিম ইব্রাহিম আলী সাল্লামের ভিত্তির ওপর ভিত্তি রেখে তার মতো সেই সমান করে আমি কাবা ঘরকে আবার নির্মাণ করতাম যাতে করে ইব্রাহিম আলী সাল্লামের বুনিয়াদের ওপর হয় এই আকাঙ্ক্ষা রসুল্লাহ করেছিলেন কিন্তু বাধা কি ছিল বাধা ছিল জাতির কুফরি জাতির গুমরাহি জাতির বিভ্রান্তি তাহলে এই একটা হেকমত যারা ইসলাম প্রচারের কাজ করবেন যারা দাওয়াতের কাজ করবেন দেশে গিয়ে হক কথা তুলে ধরবেন এই হেকমত অবশ্যই অবলম্বন করতে হবে আপনাকে সব জায়গায় সব কথা বলা যাবে না সব জায়গায় একই রকম ভাষায় কথা বলা যাবে না আপনি যে ভাষা আপনার ছেলেদের সাথে বলছেন সেই ভাষা আপনি ভাতিজার সাথে বলবেন সেই ভাষায় আপনি গ্রামের অন্যান্য ছেলেদের সাথে বলবেন যেই ভাষায় আপনি আপনার অধীনস্থ লোকদের গ্রামে আপনি ধরেন একটু যাদের লোক নেতৃস্থানীয় ব্যক্তির গ্রামের অধীনস্থ লোকদের বা আপনার চাইতে যারা জুনিয়র লোক তাদের সাথে যেই ভাষায় আপনি সম্বোধন করছেন একটা চেয়ারম্যান একটা এমপি একটা দেশের রাষ্ট্র রাষ্ট্রনেতা তার সাথে ওই ভাষায় কথা বলবেন কাম ভালো হবে না বিগড়ে যাবে বিগড়ে যাবে আরো ক্ষয়ক্ষতি ইসলামের হবে আপনি ইসলাম প্রচার করলেন না ইসলামের ক্ষয়ক্ষতি করলেন উদ্দেশ্য আপনার ছিল ইসলাম প্রচার করা তো যেখানে যেভাবে ইসলাম পৌঁছালে ইসলাম পৌঁছিবে আর ইসলামের প্রচার প্রসার ঘটবে ওইভাবে ইসলামের কথা পৌঁছাতে হবে লুকিয়ে রাখার নাম হিকমত নয় যেমন আমাদের কিছু মুসলিম ভাইরা আর কিছু মুসলিম বক্তারা বলে থাকে যে সব জায়গায় সব কথা বলতে হবে না মানে চিরকাল বলতে হবে না চিরকাল বলতে হবে না কথা নাই বলতে হবে কিন্তু সবটার সময়কাল আছে একসাথে সবগুলি কথা বলতে হবে না একসাথে সবগুলি কথা বলতে হবে না যেমন এর আগে আমি বলেছি একটা নতুন মুসলমান আজকে হলো আর ওটা যে টাকার নিচে কাপড় আর মুখ দিয়ে ওগুলো বিড়ি সিগারেট গন্ধ আছে কালিমা পড়াইলাম পাঁচ অক্ট নামাজ শিখালাম সাথে সাথে বলছি যে আপনার মুখ দিয়ে গন্ধ আসছে না ঘৃণা ছড়িয়ে দিলাম ঘৃণা ছড়িয়ে দিলাম না এটা ভালো কাজ হলো না প্রথম দিন এটা নিউ মুসলিমকে একটা লোক এক তো নামাজও পড়ে না তৌহিদও বুঝে না সিরিকও বুঝে না ও কবর মাজার যে সিরিক তাও বুঝে না আর ওর টাকার নিচে কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারাম এইটা ইসলামের প্রচার হইল না ইসলামের দাওয়াত দেওয়া হইল না হ্যাঁ আপনি গাছের গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন পাতা থেকে শুরু করবেন না আপনি শিকড় থেকে শুরু করবেন শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে কাণ্ড থেকে শুরু করতে হবে সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হেকমত এই জন্য দেশে গিয়ে আপনার প্রথম রাফায়দান নিয়ে কারোর সাথে ঝামেলা শুরু করে দিবেন রাফায়দানি কেউ করতে দিচ্ছে না আর আপনি করবেন না এটা আপনার বাড়াবাড়ি যেমন ওদের বাড়াবাড়ি আপনাকে করতে দেবেন না তেমন আপনি যে কোনো মতে আমি রফায়দানি করবো সুন্নাত তখন এটাও ভুল কথা আপনার আর এইরকম আমিন আপনাকে জোরে বলতে গায়ের জ্বালা তাদের আমিন জোরে বললে তো আপনি এখন আমিন জোরে বলবেন অথচ আপনি একা একজন দুজন ওরা হচ্ছে পঞ্চাশ জন একশো জন না এটা কাজ আপনার হেকমতের কাজ না হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শির্ক আছে বিদাত আছে নওয়াইতর বিদাত আছে মিলাদের বিদাত আছে শয়বরাতের বিদাত আছে ওই মাজারে চাদর চড়ার বিদাত বরং শির্ক আছে তাবিজের শির্ক আছে এগুলিকে দূর করেন নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না তো নামাজের গুরুত্বটা তাদেরকে বোঝান নামাজটা পড়ুক যে কোনো রকম পড়া শুরু করুক তারপরে নামাজের কারেকশন করবেন এগুলি হচ্ছে হেকমত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আমার ইচ্ছা হচ্ছিল কিন্তু এই কোরাইশরা সব নতুন নতুন মুসলমান কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল কাবা ঘরটাকেও শেষ করে দিল দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে সেই জন্য করলাম না আবদুল্লাহ জুবাই রাজি আল্লাহ তালানো যখন হলেন মক্কাতুল তখন তিনি বললেন যে না আমি এই কাজ করতে পারবো এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম পুরাতন মুসলিম আর মুসলিম নাই আর এই ফেতনার আশঙ্কা নেই যে কেউ হবে ইসলাম শক্তিশালী তখন ইব্রাহিম আলাইসালামের বুনিয়াদের ওপর কাবা ঘরকে তৈরি করেছেন আবদুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ তালানো এবং তিনি বার হাক খালিফা ছিলেন কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন মক্কাই গিয়ে আবদুল্লাহ বিন জুবাইরের পতন ঘটাবার জন্য হামলা করলো আর আবদুল্লাহ বিন জুবেরকে শহীদ করলো তার বিশাল লম্বা ঘটনা রয়েছে বানু মাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল আর বড় জালেম জালেম গভর্নর ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে লাখ লাখ মানুষকে খুন করেছে তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবাই কেরামরা বেরোয়নি কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না লস হবে আর যারা বেরিয়েছে লস হয়েছে বেরিয়ে গেল লস হয়েছে যদি দেখেন জালেম চরম শক্তিশালী তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাওয়া এটা বাহাদুরি নাই বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন হ্যাঁ কমপক্ষে হাতি না হইতে বলে উঠ হওয়ার চেষ্টা করেন বাঘ হওয়ার চেষ্টা করেন তারপরে আপনি তখন মোকাবিলা আসেন এই এই এখানেও হেকমতের প্রয়োজন যে হেকমত আমাদের দেশে নেই আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণী করে থাকে বরং তারা অনেক নাজাইজ কাজে লিপ্ত হয় ভাঙচুর করে হ্যাঁ অগ্নিসংযোগ করে জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয় কত কি করে বরং সরকার সরকারি যদি সরকারি অফিসই যদি ধ্বংস করে বা নষ্ট করে ভাঙচুর করে সেটাও জনগণের সরকারের কথা সরকার পাঁচ বছর পরে মাস সালামা বিদায় হ্যাঁ গণতান্ত্রিক দেশ তাহলে তো জনগণের জিনিস এইসব বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না মোটা খায় মোটা বোঝে মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল আর রাস্তার গাড়ি গাড়ির চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় খেদমত হয়ে গেল এগুলো ফালতু কথা এগুলো পশ্চিমারা শিখিয়েছে এগুলি ইয়াহুদি নাসারারা শিখিয়েছে ইসলাম শিখায়নি ইসলাম যে শিখিয়েছে সেটায় পালন করেছেন এমাম আবু হানিফার যুগে ভালো করে শোনেন চার এমামের যুগে এমাম আবু হানিফার যুগে শাফের যুগে মালিকের যুগে আহমদের যুগে এই সবগুলি যুগে জালেম শাসক ছিল শুনে রাখেন ভালো করে সব একবারে নেক পরায়ণ একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না জালেম শাসক ছিল তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও ইনকেলাব জিন্দাবাদ রাখবো না উল্টে দেবো পাল্টে দেবো এইসব করেন নাই অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে এমাম আহনিফাকে জেলে রাখা হয়েছে এমাম আহনিফাকে জেলে রাখা হয়েছে এমাম আহমদ বিন হাম্বালকে কোড়া লাগানো হয়েছে এত বেশি তাকে বাত্রাঘাত করা হয়েছে যে আল্লাহ বাঁচিয়েছেন যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোন হাতিকে যদি এইরকম কড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হইল জালেম শাসক নিজের নিজের মতো একটা ফতুয়া চায় নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে তালাককে জায়েজ করতে হবে এই ধরনের কিছু ফতুয়া ছিল কারণ একটা হয়তো সুন্দরী রমণী পেল ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করব তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো তো এখন কি করে বিয়ে করবো তো বিবাহিতা তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে এটাকে হালাল করাবে আমার মালিককে দিয়ে আমার মালিক বলছে না তালাক হয়নি আর ও তালাক দিবে না কি করে তালাক ওর স্ত্রী ওটা সে গরিবের স্ত্রী হোক কেন এই ফতোয়া না পায় এমন মার দিল ব্যত্রাঘাত করলো এমাম মালিক আমাদের মতো লোক না আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের ওপর আসেনি হ্যাঁ আমাদের উপরে একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে এমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গেছিল আর উঠতো না নামাজ পড়তে পারতেন না নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না হাত বুকে বাঁধতেও পারতেন না রফায়দান করা তো দূর বুকে বাঁধতে পারতেন না মালিকিরা ওইটা গিয়ে নিয়ে নিয়েছে এমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না হাত ছেড়ে নামাজ পড়েছেন এখন মালিকি মজাবের অন্ধ মোকাল্লেদেরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে হাত ছেড়ে নবী শাসনের জীবনেও নামাজ পড়েনি এমাম মালিকও জীবনে নামাজ পড়েননি যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে মজহাব আল্লাহ পয়দা করেননি আর মজহাব রসুল্লাহ পয়দা করেননি মজহাব চার এমাও পয়দা করেননি এগুলো আমরা নিজেরা পয়দা করেছি নিজেরা পয়দা করেছি আমাদেরকে এই চার মজাহের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে চার মজাহের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে সেটা ইমাম আবহানী রহমতুল্লাহ কথা হইতে পারে আর সেটা এমন সাফিরও কথা হইতে পারে কোন কোন ক্ষেত্রে এটা ইমাম মালিকেরও হইতে পারে আবার এমাম আহমদ বিন হাম্বালের কথা হইতে পারে যা হোক এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোড়ামিগুলি রয়েছে যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে একশো ফরজ আর চার মজাব চার ফরজ চার মজাব চার ফরজ তো চারটা ফরজ মানেন একটা কেন মানছেন আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে চারটা ফরজ না তো চারটা ফরজ চারটা না পালন করতে হবে না একটা পালন করলে হবে আপনার যদি বলি যে পাঁচ অক্ট নামাজ ফরজ কি না বলেন নামাজ কয় তো ফরজ পাঁচ অক্ট তো পাঁচ অক্ট পড়া লাগবে না এক অক্ট পড়লে হবে এক অক্ট পড়লে হবে না হ্যাঁ, তো আবার হানফি হলে কি করে হয়ে যাবে যে শুধু হানফি একটা ফরজ আদায় করলেন শুধু সাফি হইলেন ইন্দোনেশি মালয়েশিয়া কেরালা সাফি তো এক ফরজ আদায় তিন ফরজি ছুটে গেল হ্যাঁ শুধু মালিকি হইলেন তো এক ফরজ আদায় তিন ফরজি ছুটে গেল তাহলে ওই রকম হইল না যে কোন লোক এক অক্ত নামাজ পড়ে আর বলে যে পাঁচ অক্ত নামাজ ফরজ আমি এক অক্ত আদায় করি সে কি করে মুসলমান চার অক্ত ছাড়লো ওই রকমই হলো মজহাবধারী লোকদের অবস্থা সুতরাং মজহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে মজাবগুলি হচ্ছে আমাদের মতামত যেমন এখানে দুজন আলেম আছেন আর দুজন আলেম নিয়ে আসলে চারজন চারজনের সামনে একটা মাসলা আসলে আমি বললাম যে এটা জায়জ উনি বলছেন না জায়জ না এটা আরেকজন বললেন এটা মাকরু তিনটা মত হয়ে গেল এখন তিনটাই ঠিক না একটা ঠিক তিনটা ঠিক না একটা ঠিক একটা ঠিক ভাই আমার কথা ঠিক না আমারটা ভুল ওনার কথা ঠিক একটা ঠিক ঠিক ওই রকমই ঠিক ওই রকমই তারা বড় বড় আলেম ছিলেন এর বেশি কিছু ছিলেন না না তাদের কাছে ওহি এসছে হ্যাঁ না না তাদের কাছে এলহাম এসছে না তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরস্তা একদিন এসছে কখনো আসেনি তারা ওই রকম বড় বড় আলেম ছিলেন যেমন এই যুগের বড় বড় আলেম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই নাসরুদ্দিন আলবাজ রহমতুল্লাহ আলাই এইরকম সৌদি আরবের বড় বড় আলমারা যারা ইন্তেকাল করলেন বিংশ শতাব্দীতে বড় বড় আলমরা ইন্তেকাল করলেন আরো আছেন অনেকে বলছিলাম যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কাবা ঘর তৈরি করে অংশ নিয়েছিলেন আর কাবা ঘর তৈরি করতে গিয়ে যখন পয়সা হালাল পয়সা কমে গেল তখন কমিয়ে দেওয়া হলো ছয় হাতের মতো উত্তর দিক থেকে আর তার উপর একটা ছোট্ট দেয়াল তৈরি করে দেওয়া হলো আর এই সাথে এর সাথে সাথে বলছিলাম যে খলিফা আবদুল্লাহ বিন জুবাই রহমতুল্লাহ রাজি আল্লাহ তালান যে ইব্রাহিম আলী সালামের বুনিয়া দিয়ে কাবাঘর তৈরি করেছিলেন সেটাকে হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন হামলা করলো মক্কাই আবদুল্লাহ বিন জুবাইয়ের পতন ঘটাবার জন্য তখন তার আর বরদাস্ত হইল না যে আবদুল্লাহ জোবাইরের তৈরি করা কাবাকে রাখে এই ছিল তাদের জুল অত্যাচার যার ফলে এইদিকে চিন্তা করলো না যে হাদিস আছে নবী আকাঙ্ক্ষা করেছেন এটাই ভালো কাজ করেছে যদিও আমার বিরোধী লোক ছিল সে করলো কি সে জালেম করলো কি কাবাকে আবার ভেঙে ফেললো ভেঙে ফেলে কোরাইশরা যেমন ছোট করে তৈরি করেছিল হাতিমকে বাইরে রেখে ঠিক ওই রকম করে তৈরি করে দিল তার মানে আবার ফিরে আসলো কাবার স্রোত কেমন যেমন নবী সাল্লা সাল্লামের ৩৫ বছর বয়সে কোরাইশেরা পুনর্নির্মাণ করেছিল ছয় হাত বাদ দিয়ে মানে হিজর বা হাতিমকে বাদ দিয়ে ওই রকম অবস্থায় আসলো এমাম মালিক রহমতুল্লাহ যুগে যখন ওমাইয়া বংশের রাজত্বের অবসান ঘটল পতন ঘটল আর তারপরে আব্বাসী খলিফা আসলেন আব্বাসী খলিফার দ্বিতীয় ব্যক্তি খলিফা মানসুর আবুল আব্বাস সাফা প্রথম আর তারপরে খলিফা মানসুর যে হারুন রশিদের বাবা এই খলিফা মানসুরের যুগে ইমাম মালিক রহমতুল্লাহ চার ইমামের এক ইমাম ছিলেন ইমাম মালিকের কাছে ফতুয়া জিজ্ঞেস করলেন যে কাবা ঘর তো রসুল্লাহাম ইব্রাহিম আলাইসাল্লাম বুনিয়াদের উপর তৈরি করার আকাঙ্ক্ষা করেছিলেন আর আবদুল্লাহ বিন জোবার রাজি তৈরিও করেছিলেন কিন্তু আবার হাজ ভেঙে দিয়ে আবার ছোট করে দিয়েছে আমরা চাইছি আবার বড় করে তৈরি করব। আবার বড় করে আপনার ফতুয়া এখন এমাম মালিক বলেন দেখেন আর ভাঙিয়েন না যা আছে তাই থাকতে দেন আর কাবাকে ভাঙেন না কারণ যদি কাবা এরকম করে ভাঙা ভাঙি শুরু হয় যখনই এক এক রাজা আসবে বাদশাহ আসবে নিজের খেয়াল খুশি ভাঙা শুরু করবে আপনি এব্রাহিমের বুনিয়াদে রাখবেন আর একজন আসবে রাজা আপনার পরে বা আপনাদের বিরোধী পতন পতন ঘটাবার পরে বলবে আমরা কোরাইশের বুনিয়াদে রাখবো দিয়ে কাবা ঘরকে নিয়ে খেলতামাশা শুরু হয়ে যাবে আর কাবা ঘরের যে একটা মানুষের ওপর প্রভাব রয়েছে একটা যে তার হাইবাত রয়েছে একটা যে তার আপনার ইজ্জত এহতরাম রয়েছে সেটা কমে আসবে কাবাকে ডাল ভাতের মতো করে ভাঙছে চুরছে কিছুই হয় না কিছুই হয় না তো হালকা মনে করে নেবে লোকেরা সুতরাং এটাকে স্টপ করে দাও বন্ধ করে দাও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফতুয়া দিলেন না ভাঙান অনুমতি দিলেন না যার ফলে শাসক ভাঙলেন না এটা থেকে আর কথা বোঝা গেল যে আমাদের যারা খোলাফা খোলাফের আশেদিন না হলে তাদের অধিকাংশই ইল্লামাশাল অধিকাংশই আগের খোলাফারা আলেম অলমাদের ফতুয়া ছাড়া দিক নির্দেশনা ছাড়া নিজের খেয়াল খুশি কাজ করতেন না মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করতেন না আলেম আলমাদের পরামর্শ নিয়ে কাজ করতেন নাস্তিকদের কাছে পরামর্শ নিতেন না বেদিনদের কাছে পরামর্শ নিতেন না ও বুদ্ধিজীবীর মতো যারা বুদ্ধিজীবী বলছে যারা বেদিন এই বেদিনগুলোর কাছে সুদখোরগুলির কাছে আর ফাসেকদের কাছে পরামর্শ নিতেন না পরামর্শ নিতেন আল্লাহ ভিরু আলেম আলমাদের কাছে সুতরাং শাসক গোষ্ঠীর জন্য উপদেশ যে তারা যেন আলেম আলমাদেরকে কাছে রাখে যাতে করে তারা গুমরাহি থেকে বাঁচতে পারে যাতে করে তারা হেদায়তের ওপর থাকতে পারে আল্লাহ আলম যেন আমাদেরকে ভালো শাসক দান করেন এবং শাসকদের পাশে আলেম আলমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন এবং আলেম আলমারা যেন আলেম আলমদের যারা তাদেরকে যেন উপকৃত হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন কোরআন সন্না মোতাবেক কোরআন এবং হাদিস মোতাবেক দেশ পরিচালনা করার জন্য আল্লাহ পাক আল আর মুসলিম শাসকদেরকে তৌফিক দান করেন যখন কাবা ঘর হাজিরা আসাদ পর্যন্ত উঠলো হাজিরা আসদ তো দেখছেন হাজিরা আসাদ পর্যন্ত যখন কাবা ঘর উঠে গেল তখন হাজিরা আসাদ কে রাখবে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হইলো সবাই বলছে না আমি রাখবো ও বলছে আমি রাখবো এই গোত্র বলছে আমরা রাখবো আমরা আমরা রাখবো ঝগড়া শুরু হয় কি মনে হচ্ছে যে কাবা ঘরের হাজির আসাদ পাথরকে রাখা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে আর একে অপরকে খুন করে ফেলবে চার দিন পাঁচ দিন পর্যন্ত এইরকম ঝগড়া দ্বন্দ্ব চলতেই থাকলো হারাম মনে হইল যে হারামে আল্লাহর ঘরের আশেপাশে কাবার পাশে মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাবে আবু অমাইয়াবুল মগিরা মাকজুমি একজন লোক বড় হেকমত কৌশলের সাথে বলল আর বড় বয়স প্রাপ্ত লোক আর বড় বুদ্ধিমান লোক ছিলেন এই লোক সে একটি প্রস্তাব পেশ করলো বললো যে কাজ কর আমরা আজকে ছেড়ে যাই আর আগামী কালকে ফজরের আগে আগে যে প্রথম কাবা ঘরে এসে ঢুকতে পারবে যে প্রথম আসতে পারবে সেই হাজরা আসাদ উঠিয়ে রাখবে অথবা সে যাকে দিয়ে উঠাবে উঠাবে যে আগে আসতে পারে তার বিচার আমরা সবাই মেনে নেব সবাই একমত হয়ে গেল আল্লাহ পাকের ফয়সালা ছিল প্রথম ব্যক্তি এই সিদ্ধান্তের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফজর আগে এসে হাজির রসুল্লাহাম মাত্র ৩৫ বছর বয়স ষাট সত্তর আশি বছর নব্বই বছরের লোকেরা মক্কায় রয়েছে কেউ পৌঁছিতে পারেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন তখন সকলে এক বাক্যে রাজি হয়ে গেল কারণ নবী সাল্লামের চারিত্রিক দিক থেকে তারা একেবারে সন্তুষ্ট ছিল আর এখনো দিনের কথা আসেনি নবী হননি পঁয়ত্রিশ বছর বয়স সুতরাং তাদের নবী সম্পর্কে কোনো দ্বিমত ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে তারা বলল হাজাল আমিন ইনি হচ্ছেন বিশ্বস্ত রাজি নাহু একে আমরা পছন্দ করি হাজা মোহাম্মদ ইনি হচ্ছেন মোহাম্মদ মোহাম্মদের কথা অবশ্যই আমরা মানব তারপরে রসুল্লাহাম একটি চাদর নিলেন আর চাদরে ওই হাজিরে আসওয়াদ কালো পাথরটি রাখলেন আর রাখার পরে বললেন যে প্রত্যেক বংশ থেকে আসো আর এক একজন প্রতিনিধি দাও একটা করে কোনা চাদরে ধরবে প্রত্যেক গোত্র থেকে একজন করে আসো আর চাদরে কোনা ধরো ছোট একটা পাথর তো সবাই মিলে ধরা যাবে না কিন্তু চাদর অনেকে ধরা যাবে হ্যাঁ অনেকগুলি গোত্র সবাই একজন একজন করে প্রতিনিধি দিতে পারবে তোমাদের একজন করে প্রতিনিধি দাও প্রত্যেক গোত্র থেকে এক একজন চাদর ধরলো আর তারপর চাদরটা ধরে যখন হাজির আসাদ সহ উঠালো ওপরে সকলে তখন রাসুল্লাহ সাল্লাম হাজির আসাদটাকে নিয়ে যেই জায়গায় সেট করার যেখানে হাজির আসাদের জায়গা সেখানে রেখে দিলেন এইভাবে সকলেই সন্তুষ্ট হয়ে রসুল্লাহ সাল্লামের এই বিচার বা সিদ্ধান্ত সালিসকে মেনে নিল নবী করিম সাল্লাম নবী হওয়ার আগেও বড় চরিত্রবান ছিলেন এটি আরবদের মাঝে একেবারে প্রসিদ্ধ ছিল তিনি জীবনে কোনো পাপের কাছে যাননি জেনা ব্যবচার তো দূরের কথা কোন মহিলার সাথে নির্জনে কথা বলা অথবা রসিকতা কারা না বড়ই লজ্জাশীল মানুষ ছিলেন নবী সাল্লাম সম্পর্কে হাদিস আছে যে কুমারী মেয়েরা ষোড়শী পনেরো ষোলো বছরের মেয়েরা এসব মেয়েরা কত লজ্জাশীলা হয় যদি স্কুল কলেজে না পাঠান আর সহশিক্ষায় পাঠিয়ে দিলে লজ্জা গর্দা উড়ে যায় লজ্জার আর কিছু থাকে না যুবকদের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলে এত হিম্মত হয়ে যায় যে আরো মেয়ে থাকে না তখন ও পুরুষ সেজে যায় হ্যাঁ তখন ছেলে সেজে যায় সাবাল একবারে সাবালিকা থাকে না তখন সাবালক শিয়ানা হয়ে যায় আজকাল আমাদের দেশের বা যে কোনো দেশের মুসলিম দেশের যেসব দেশে পর্দা নেই সেসব দেশের মহিলাদের অবস্থাটা এরকম যেসব দেশে সহশিক্ষায় একসাথে লেখাপড়া ছেলে মেয়েদের যুবক যুবতীদের তাদের অবস্থা এরকম তাদের মেয়েদের অবস্থা এরকম আজকাল মেয়েরা লজ্জা করে না আমাদেরকে লজ্জা করে পালাইতে হয় রাস্তা ছিল মেয়েরা সদর রাস্তা দিয়ে বউ ফুলিয়ে চলে আসছে আরে বাবা আপনি কোন দিকে হটবেন হটেন আর না হলে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে এগুলো অবস্থা আছে তো এগুলি কিসের কুফল এই হারাম কাজের এক হারাম বহু হারাম কে টেনে নিয়ে আসে একটি নাজাইজ কাজ হারাম কাজ বহু হারাম কাজকে টেনে নিয়ে আসে এই সহশিক্ষা হারাম হাই স্কুলে হোক জুনিয়র স্কুলে হোক আর উচ্চ মাধ্যমিক হোক আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক সহ শিক্ষা হারাম ভালো করে শুনে রাখেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সুন্দর দৃশ্য আপনি সৌদি আরবে দেখছেন কেজি তো একসাথে লেখাপড়া পাবেন না আপনি সৌদি আরবের স্কুলে কেজি তো একসাথে লেখাপড়া পাবেন না প্রাইমারি স্কুলে মোটেই পাবেন না আমার মেয়েরা লেখাপড়া প্রাইমারি স্কুলে একসাথে পাঁচ বছর ছয় বছরের ছেলে মেয়ে একসাথে সহশিক্ষা পাবেন না আপনি অথচ নয় বছর দশ বছর পর্যন্ত যদি একসাথে লেখাপড়া করে হয়তো ওই রকমের ফেতনার আশঙ্কা নেই ফেতনার আশঙ্কা নেই তারপরেও ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ে প্রকৃতি রয়েছে নেচার রয়েছে এখান থেকে ফেতনা শুরু হইতে পারে হ্যাঁ যার ফলে আল্লাহ রাবুল আলমিন এই দেশকে হেফাজতে রেখেছে বলেন আলহামদুলিল্লাহ সৌদি আরবের ভালো জিনিসগুলি নজরে আসে না ওই জন্য একটা দেখালাম এইরকম অসংখ্য ভালো দিক আছে ভালো করে দেখেন চোখ খুলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন আর দুই চোখ খুলে দেখেন জি হ্যাঁ দুই চোখ খুলে দেখেন যে এখানেও আলহামদুলিল্লাহ মেয়েরা যদি পর্দা বিনা পর্দাতে স্কুল ড্রেস পরে বোরখা ছাড়া স্কুলে যায় যেতে পারবে যেতে পারবে যাক তো দেখি আরো মজার কথা শোনেন এখানে বোরখা কয়েক রকম আছে এগুলো টাইট বোরখা আছে হ্যাঁ বিদেশি বোরখা যেগুলো বা টাইট বোরখা আছে আর একটা হচ্ছে আরবি বোরখা আবাই আলার রাস এখান থেকে মাথা থেকে এই ঘাট থেকে না এখান থেকে না এখান থেকে তো অধিকাংশগুলো আজকাল বেহায়া বা এমনি সাধারণগুলো ব্যবহার করছে কিন্তু আরবি যেটা বোরখা সেটা আবাই আলার রাস মাথা থেকে স্কুলে স্কুলে আবায়ার রাস মাথা থেকে ছাড়া এখানে কাঁধের বোরখা পরে কেউ যদি যায় কাঁধে বোরখা পরে আছে আর মাথা ঢেকে আছে সব মুখ ঢেকে আছে সব ঢেকে আছে আলাদা ওড়না দিয়ে তবুও অনুমতি নেই ভালো করে শুনে রাখেন আপনারা খবর রাখেন না আমার মেয়েদের জন্য একটা বোরখা দেশি বোরখা একটু রাখতে হয় ঢিলা ঢালাই কিন্তু দেশি বোরখা রাখতে হয় কারণ ওগুলো পছন্দ করে সুবিধা একটু এখান থেকে আর স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য স্কুলে মাদ্রাসা মানে আমাদের দেশে মাদ্রাসা না মাদ্রাসার গুলো তো আমাদের দেশে মাদ্রাসা আর স্কুল আলাদা মাদ্রাসা মানে যেখানে ইসলাম পড়া হয় মাদ্রাসা আর যেখানে দুনিয়া পড়া হয় ইসলাম পড়া হয় না ইসলাম থেকে মূর্খ রাখা হয় সেটা হচ্ছে স্কুল না না না স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসার ইংরেজি হচ্ছে স্কুল আর বাংলা বিদ্যালয় বুঝা গেছে সুতরাং মাদ্রাসা বললো সৌদি আরব স্কুল আর স্কুল বললেও মাদ্রাসা একই জিনিস এখানে দুইন আর দুনিয়ার শিক্ষার আলাদা কোনো প্রতিষ্ঠান নেই কোথাও গিয়ে সৌদি আরব পাবেন না যে এই স্কুলটাই দিন পড়া হয় ধর্ম পড়া হয় আর এই স্কুলটা হচ্ছে হ্যাঁ ইসলামিক পড়া দুনিয়া পড়ানো হয় সায়েন্স আর টেকনোলজি শুধু পড়া হয় এইরকম কোন স্কুল পাওয়া যাবে না এই জন্য সৌদি আরবের ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর বৈজ্ঞানিক হোক আর রাজা হোক আর মন্ত্রী হোক আর সুর আর মেম্বার হোক সকলকে ওই সিলেবাস তৌহিদ হাদিস ফেকা ওই সব পড়তে হয়েছে যেটা এখানকার বড় বড় শেখদেরকে ওই সিলেবাস পড়তে হচ্ছে একই পড়তে হবে মক্কার এমামকে যে সিলেবাস পড়তে হয় সেটা এখানকার ডাক্তার ইঞ্জিনিয়ারকে পড়তে হয় কোনো পার্থক্য নেই এটা হচ্ছে ইসলামিক সিলেবাস এই সিলেবাস হইতে হবে দেশে আল্লাহ পাক যেন তফিক দান করেন আর দিন দুনিয়ার শিক্ষাকে আলাদা করে দেওয়াই হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আরে পার্লামেন্টে যদিও ধর্ম নিরপেক্ষতা না থাকে যখন ধর্ম শিখার জন্য মাদ্রাসা আর দুনিয়া শিখার জন্য স্কুল তার মানে সেখানেই ধর্মনিরপেক্ষতা রয়েছে সেখানেই সেকুলারিজম রয়েছে এটাকে বাতিল ঘোষণা করতে হবে একে শেষ করতে হবে আর আমাদের দিন দুনিয়া দুটোর সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করতে হবে সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সিলেবাসে পরিবর্তন নিয়ে আসতে হবে তাতে সংস্কার করতে হবে যাতে করে আমাদের ছেলেরা দারোগা পুলিশ হওয়ার সাথে সাথে ডিসি আর এসপি হওয়ার সাথে সাথে আর বড় বড় অফিসার হওয়ার সাথে সাথে আর বড় বড় মন্ত্রী মিনিস্টার হওয়ার সাথে সাথে মুসলিম হয় নামাজি হয় তৌহিদ বুঝে শিরিক বুঝে সন্ন্যাদ বুঝে বিদাত বুঝে বড় বড় মন্ত্রী মিনিস্টার আর বড় বড় এসপি আর ডিসি কিন্তু তাকে বলেন যে শিরিক বুঝে শিরিক আবার কি জিনিস শিরিক আমি বুঝি না সন্ন্যত আর বিদাত আবার কি জিনিস আমি ওইটা বুঝি না আমি বুঝি না এ হলো মুসলমান ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद ऐसा मुसलमान के देख ले यहूदी को लज्जा लगे যে এরা যে কোন মুসলমান তৌহিদও বুঝে না শিরকও বুঝে না আর না সালাত নামাজও বুঝে না আর দুরুদও বুঝে না কিছুই বুঝে না নবী করিম সাল্লাম বড় চরিত্রবান ছিলেন যারা বলছিলাম ষোলো সতেরো বছরের মেয়েরা খুব লজ্জাশীলা হয় যদি আপনি ভালো পর্দার মধ্যে রাখেন পর্দার মধ্যে পড়ান আর অবাধ মেলামেশার সুযোগ না পায় মেয়েদের ছাড়া ছেলেদের সংস্পর্শ যুবকদের সংস্পর্শ না আসে যুবকদের সাথে চোখে চোখ মিলিয়ে কখনো কথা বলার সুযোগ না আসে তাহলে এত মানে লজ্জাশীলা হয় যে নবী সাল্লাম বলেছেন যে এর একটা উপমা দৃষ্টান্ত দিয়ে বলেছেন কেউ যদি বেশি লজ্জাশীল হইতো তো বলা হতো যে ষোড়শী ষোড়শী মেয়ের মতো যুবতীর মতো লজ্জাশীল তা নবী সাল্লাম সম্পর্কে এরকম হাদিস রয়েছে যে যেই মেয়ে বিয়ে হয়নি এখনো লজ্জাতে বাড়ির বাইরে কোথাও বেরোয় না সে কোনোদিন স্বামীর মুখও দেখেনি কোন যুবকের চেহারাও দেখেনি ওর চাইতে বেশি লজ্জাশীল ছিলেন সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর দুই নম্বরে নবী সালামের সাহাবাই কেরামদের মধ্যে লজ্জাশীল সবচেয়ে বেশি ছিলেন উসমান রাজি আল্লাহ তালান ওসমান রাজি আল্লাহ বড়ই লজ্জাশীল ছিলেন নবী এখানে বড় চরিত্রবান ছিলেন বড় সত্যবাদী ছিলেন বড় আমানতদার ছিলেন আর বড়ই বীরত্ব তার মধ্যে ছিল বড়ই পরায়ণ মানুষ ছিলেন আর বড়ই প্রজ্ঞাবান মানুষ ছিলেন আর আল্লাহ ভীরু ছিলেন যদিও আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান ছিল না কিন্তু একটা ভয় আল্লাহ সম্পর্কে একটা কোরেশদের যে আবসা আবসা ছিল বিশ্বাস যে আল্লাহ তো আছেনি কিন্তু ধর্ম সম্পর্কে ক্লিয়ার ছিল না আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান ছিল এই হিসাবে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহকে বড় ভয় করতেন আর অল্পতে সন্তুষ্ট হতেন বড় ধৈর্যশীল ছিলেন বড় শুক্রগুজার ছিলেন আর তারও সাথে কোনো প্রমিস করলে ওয়াদা করলে ওয়াদা পুরা করতেন কখনো ওয়াদা চুক্তি ভঙ্গ করতেন না আর বড় বিনয়ী মানুষ ছিলেন আর বড়ই হিতাকাঙ্ক্ষী দরদি মানুষ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নবী করিম হাসান আত্মীয়দের সাথে অত্যন্ত বেশি ভালো ব্যবহার করতেন বড়ই সেলাতুল আর আহাম করতেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন যদি মক্কার কারো জানতে পারতেন যে আর্থিক সংকট রয়েছে বা কোনো বিপদ আপদ রয়েছে ছুটে যেতেন সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ রাবুল আলমিন তার এমন হেফাজত করেছেন যে জাহিলিয়াতের যুগে বাপ চাচা আত্মীয় স্বজন বংশধর দেবদেবীর সামনে যেত শিরিক করত মূর্তি পূজা করত জীবনে রসুল্লাহ মূর্তির কাছে যান না মূর্তির সামনে রসুল জীবনেও যান না অথচ কোন ওহি আসেনি নবুয়তের পূর্বে না ছোট কালে গেছেন না যৌবন কালে গেছেন না চল্লিশ বছর পর্যন্ত নবী হননি সেই সময়গুলিতে কোন সময় গেছেন কখনো যাননি ফালাম ইয়াসাদ আয়াদ আল আউসান যখন তাদের মেলা লাগতো ধর্মীয় মেলা যেমন আমাদের হিন্দুদের মেলা লাগে হিন্দুদের পুজোর মেলা লাগে আর আমাদের কবর মাজার পূজারীদের ওরসের মেলা লাগে এই দুই মেলা তো তালমিল রয়েছে খুব মিল আছে খুব মিল আছে শুধু নামের পার্থক্য কাজই একই রকম এখানেও শিরিক হয় ওখানেও শিরিক হয় ওরসেও শিরিক হয় মাজারে আর ওখানে হিন্দুদের মেলা তো পুজো টুজোতে শিরিক হয় হ্যাঁ ওখানেও কলা কলা টলা আর দুধ চিনি ইত্যাদি পেশ করা হয় আর এখানে নজর নিয়াজ ইত্যাদি মাজারে নিয়ে গিয়ে পেশ করা হয় হ্যাঁ তো নামটা শুধু আলাদা মুসলিমদের কবর পূজার জন্য ফার্সি ফার্সি আর উর্দু ভাষা দিয়ে পূজা করা হয় আর ওদের হিন্দুদের সংস্কৃত আর হিন্দি ভাষা দিয়ে পূজা হয় পার্থক্য ভাষা একই রকম জি জি ও হিন্দুরা প্রাসাদ বলে হ্যাঁ কি বলে প্রসাদ প্রাসাদ মানে প্যালেস প্রসাদ বলে হিন্দুরা আর এরা মুসলিমরা কি বলে হ্যাঁ নজর নিয়াজ হ্যাঁ কিছু নিয়াজ নিয়ে এসছি হ্যাঁ জি নজরানা পেশ করব ইত্যাদি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কখনো হাজির হননি কোনো মেলায় কোন সিরকি অনুষ্ঠানে এবং আরব মুশ্রেকেরা দেবদেবীর নামে জবাই করত উঁট জবাই করত ছাগল জবাই করত এগুলো জীবনে কখনো খাননি করে খেয়েছে কিন্তু রসল জীবনেও খান নাই এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কখনো লাত উজ্জার শপথ করেননি আরো মুর্শিকার শপথ করত হ্যাঁ যেমন হিন্দুরা তাদের দেবদেবীর শপথ করে তেমন আরো মুর্শিকার লাত উজ্জাম মানাতের শপথ করত কখনো করেননি এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কখনো গান বাজনা শুনতে যাননি তাদের নবী সাল্লাম মদ থেকে অনেক দূরে জীবনে মদের কাছেও যাননি অথচ মক্কায় ঢালাহারের লোকেরা কাফেররা মদ খেত নবী সাল্লাহ আলি সাল্লাম এইরকমই তাদের কোন অনুষ্ঠানে যাননি যে অনুষ্ঠানগুলিতে পাপা পাপাচার হয়ে থাকে আল্লাহ পাক রব তার এইভাবে হেফাজত করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাদেরকে পাঁচ অক্ট নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন আল্লাহ রব আমাকে আমার ছেলে মেয়েদেরকে আপনার আপনাদের ছেলে মেয়েদেরকে পরিবার পরিজনকে আল্লাহ পাক দিন দুনিয়ার সমস্ত রকমের বালা মুসিবত থেকে ফেতন থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন পাঁচ অক্ত নামাজি যেন আল্লাহ পাক সকলকে বানিয়ে দেন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফির দান করেন আল্লাহ রব আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদের রমজান মাসে যেন কবুল করে নেন আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনকে যেন কবুল করে নেন যারা গুমরা হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ পাক যেন হেদায়ত দান করেন যারা নামাজি হয়ে তবা করে এসছে আল্লাহ পাক তাদের নামাজকে যেন স্থায়ী বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন নামের আজাব থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করেন যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন বিশেষভাবে তারা অসুস্থ রয়েছেন বালা মুসিবত রয়েছেন পেরেশানিত রয়েছেন আল্লাহ পাক বালা মুসিবত যেন দূর করে দেন আল্লাহ পাক যেন সুস্থ করে দেন আল্লাহ যেন শিফা দান করেন আল্লাহ যেন আরোগ্যতা দান করেন আল্লাহ রব আমাদের সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া